মুবারক পুণ্যময় হয়ে গেছে যে কারণে এই সওয়াল মাসে যারা ছয়টা রোজা রেখেছেন রমজান রোজার পরে আল্লাহ আলমে তাদেরকে পূর্ণ বছর রোজা রাখার স্বভাব থাকে রমজানের বরকতে খাওয়ালের বোঝা যায় যদি কেউ আল্লাহওয়ালাদের সাথে মহাপত রাখে তাদের বদলিতে বসে রমজানের সহবতের কারণে সওয়াল হয়ে গেল আল্লাহ ওয়ালাদের সাথে বসবে ওয়ালা আল্লাহ ওয়ালাদের বরকতে আল্লাহ আল্লাহ হয়ে যায় তাদের গোনা ধুয়ে মুছে তাও পাক পবিত্র হয়ে যায় কোন নাপাক যদি সমুদ্রের সহবাতে যায় সমুদ্রের সহবাতে তো ওই নাপাক আর নাপাক থাকে না তার অস্তিত্ব শেষ হয়ে যায় সমুদ্রের মধ্যে পেশাব পড়ল পেশাবের অস্তিত্ব শেষ হয়ে যায় গুণাগার যদি আল্লাহ আলমের তলবাতে আসে তার গুণা সব খতম হয়ে যায় তার অলি হয়ে যায় এই জন্য শরিয়াদের মধ্যে প্রভাব সাহচার্য সংস্পর্শ এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এমনকি এটাকে দিনের বুনিয়াদ বলা হয় সাহাবাহিকেরা এইভাবে স্বর্ণ মানুষ হয়েছিল তখন তার বোকারি মুসলিম লেখা হয় না সাহাবাহিকেরা বোকার ঘরে মুসলিম ঘরে পড়া লেখাই হয় না এগুলো তখন এইভাবে হাদিস জমা করা হয়নি তারা আল্লাহ রসুলের সহবাসে বসে সহচাকরি আছে স্বর্ণ মানুষ হয়ে গেছে স্বর্ণ মানুষ এক জামানা ছিল সবচেয়ে বর্গ আর রসুলের সহবাস আছে সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে ওই দামি তোরা সাথে আছে তাদেরকে আল্লাহ তারা নমুনা বেতনা করে আল্লাহ তোমার কাছে সেরাতে মুস্তাকিম চাই জান্নাতের রাস্তা চলতে চাই জান্নাতের রাস্তা কোনটা তোমার নবীন সাহাবাহাম যে রাস্তা চলতো ওইটা কতটুকু ধর্ম হয়েছিল ভাষার ভিতরে তাদের রাস্তা আপনাকে চাইতে বলা হয়েছে সুরাজ ভাষার মধ্যে সাহাবাহ গ্রামের রাস্তা চাওয়ার জন্য আপনাকে মাকে আল্লাহ আদেশ করেছেন আজকে কত বেকুব আছে তারা আল্লাহ তাদের বললেন সাথে আর মধ্যে তাদের ভুল ধরা একমাত্র বস্কেপত ছাড়া আর কারো কারো সম্ভব নয় এই জন্য এই ধরনের লোকের থেকে আমরা দূরে থাকি ইসলামের নামে যারা সাদা কেরামের দোষ ধরে যারা নবীদের দোষ ধরে আবার তারা ইসলাম কায়ে করতে চায় বুঝবেন যারা ইসলাম কায়ে করতে চায় না গোড়া কাটতে চায় তা না হলে ছিলেন আমি মহান রসুল্লাহ সাল্লাহ তার কথাগুলো আমরা পাইলাম যে ডাইরেক্ট পাইছি না সাহাবা গ্রামের মাধ্যমে পাইছি বলতে পারলাম ডাইরেক্ট পাইছি আল্লাহ রসুল আমাকে ডাইরেক্ট দিচ্ছেন বলে তো তাহাদের কোরআন যা আমরা বুঝতে দেন সাহাবা কোরআন মাধ্যমে পাইছি সে মাধ্যম যদি সমালোচনা করা হয় আউট করে দেওয়া হয় দিনের ভিত্তি তো নষ্ট হয়ে গেল আপনার কি থাকলো আছে তারপরে আপনি আপনার পিতার সমালোচনা করেন দাদা সমালোচনা করেন না আপনার পিতা আপনার দাদা আপনার নানা এদের থেকে হাজার লাখ গুণ বেশি সম্মান সাহাবাই গ্রামের সম্মান তাদের অব্দিলায় আপনি ইমান পেয়েছেন কোরআন পেয়েছেন আল্লাহ পরিচয় পেয়েছেন ওই সাহাবাহিকেরা আল্লাহ রসুলকে সহযোগিতা করতেন জেহাদের ময়দানে অপাতরে ডান মিলাই দিতে তারা ডান বাজি রেখে ইসলামকে দুনিয়াতে ভয় দিনের ভিতরে সাহাবাহিকেরা কব কি দরকার ছিল তাদের তারা কি না গায়ে বসতে ছিল আল্লাহ রসুল এই আমানত পৌঁছানোর জন্য তারা সারা দুনিয়ায় চলে গেছে যে কারণে চীনের মধ্যে তাদের কবর সুদানের মধ্যে তাদের কবর ইউনেশিয়ার মধ্যে তাদের কবর তারা এই প্রমাণে করছিল বলে এত দূরে থাকার পর একটা মুসলমান আর আপনারা তো পিতৃপূজা করতে হবে আমাদের পূর্বপুরুষ পিছনে গেলে পুজো ছিল যাদের অস্থির আমরা দিন পাইলাম কি সমালোচনা করে দাম করে আপনি ইসলামের উপর থাকতে পারবেন এই জন্য আল্লাহ রসুল পরিষ্কার মানা করতে না তার খুব আমার সারা গ্রামের সমালোচনা দরকার তাদের প্রতি যে বিদ্বেষ রাখবে আপত্তি রাখবে আল্লাহ রসুল বলেন মূলত আমি মোহাম্মদ রসুলের ব্যাপারে তার অন্তরের মধ্যে বিদ্বেষ আছে দুশ্মনী আছে ওটাকে সে এইভাবে প্রকাশ করে সামান্য বোকাদাহম বাবি বকুতি আবকাদাহম আমার কোন সাহাবের ব্যাপারে যে বিদ্বেষ থাকবে আপত্তি রাখবে আল্লাহ রসুল বলতেছে মূলত তার অন্তরে আমি মহান মন্দির রসুলার ব্যাপারে আপত্তি আছে ওদের বহির প্রকাশ এটা কোন মুসলমানের অন্তরে তার নবীর ব্যাপারে যদি বিদ্বেষ থাকে শত্রুতা থাকে তখন কারণ তার ইমান সহি হবে না সে বেড়তে যেতে পারবে না আর এক হাদিসে আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন তোমরা যদি কাউকে দেখো আমার সাহাবা গ্রামের সমালোচনা করতেছে তাকে লানত দাও অভিশাপ তোমার উপর অভিশাপ এত ঠিক এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করি আমাদের সমাজে এই টাইপের লোক অনেক পাবে এই টাইপের আধুনিক আধুনিক ইসলামওয়ালা লোক অনেক টাইপ যারা আলেমোলামাকে মানে না আলেমোলামাকে মানে না বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে অনুসরণ করে এটা বুদ্ধিজীবী আর এসব চিন্তাবি এটা নায়ব রসুল না এদেরকে আল্লাহ আমিন নায়ব রসুল বলেন নাই ওরা নিজেরা গুমরা হয়েছে আর নবীদের ভুল ধরে সাহাবাহিকেরা ভুল ধরে মানুষকে গুমরা আল্লাহ আমাদের সকলকে হেফাজত এই সময় মাস কোনো বরকত পায় যে কারণে এখানে ছয়টা রোজা রাখলে এত ফজিল আছে এবং এই সওয়াল মাস বরকতময় হওয়ার কারণে আল্লাহ এবং আল্লাহ রসুল এই মাসে বিবাহ সাদিকে সবসময় উত্তম বলেছেন কারোবার যায় কোন লাভ এখন নেই যে সেখানে অশুভ কোন মুসলমান এই হিন্দুয়ানি তরিকা মানে না শুভ অশুভ না হিন্দুয়ানি তরিকা পশ্চিমদের তরিকা তাহলে নেই সব মাসে বিবাহ যায় তবে সর্বোত্তম হলো এই মাস এই মাস রমজানের সাথে মিলে থাকা দরুন এই মাসকে বিবাহ সাথে জন্য সর্বোত্তম মাস বলা হয় এই কারণে আমি এই মাসের মধ্যে বিবাহ সাথে তরিকা আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের তরিকা আপনাদের মধ্যে শেষ করতে আলহামদুলিল্লাহ গত জুমাতে বিবাহ সাথে উপলক্ষে কত রকম লেনদেন আছে বলে দিয়েছেন স্ত্রীকে মহর দিলেন লাখ লাখ টাকা মহর ভান্ডার হিসাব মহরের হাতিমের ভিতর থাকবেন আর আপনার তৌফিকের মধ্যে থাকে অলিমা ঘর এই দুটা ঘর আর কিছু ফল করছে বিবির জন্য সারা জীবন যেমন তাকে খানা দিতে হবে তাকে কাপড় দিতে হবে তাকে বাসস্থান দিতে হবে তার মানবিক চাহিদা পূরণ করতে হবে এবং তাকে সর্বোপরি তাকে আল্লাহর সাথে জুড়ে দিতে হবে খুব কম মুসলমান জানে এটাও আমার দায়িত্ব এইটুকু হয়তো অনেকে জানে যে আমার দিদির খোরাক আমার দায়িত্ব তার কাপড় আমার দায়িত্ব এটুকু জানে তাকে ভিন্ন বাসস্থান দিতে হবে যেখানে স্বামীর কেউ থাকবে না এটা অনেকে জানে স্ত্রীর পাওনা এমন একটা কামরা বা ঘর তাকে দেওয়া যেখানে স্বামীর কেউ থাকে না স্বামীর ভাই বোন কত লোক থাকতে পারে এমন একটা ঘর স্ত্রীর পাওনা ওরা মিন হাইতু তাকাতুম এই আয়াতের মধ্যে আল্লাহ তাদের এই দায়িত্বটা বলে দিয়েছে আমরা কত বই পড়ি আল্লাহ কোরআনে কি বলেছেন তার জানি না ইল্লা তাকে একটা ভিন্ন স্বাধীনভাবে সে তার সব কিছু গুছায় রাখবে স্বামীর সেবা করবে আপনার বড় থাকবে আপনার দিদিও থাকবে এই দিলে হবে তার আপনার স্বতন্ত্র খানা কাপড়ের পরে তার মানবিক জরুরত পুরা করা তার পাও না মানবিক মানবী রহমতুল্লাহ বলেছেন তাকে কিন্তু হাত খরচ দেওয়া তার পাও না শরীর তাদেরকে আয় রোজগার করার দায়িত্ব দেয় হারাম তাদের জন্য কিন্তু এই জিম্মাদারি তাদের উপর দেয় নেই এগুলো করতে গেলে সে পুরাপুরি স্বামীর খেদমত করতে পারবে না ছেলে পেলেকে আল্লাহওয়ালা বানাইতে পারবে না এই জন্য ওই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে সে একদম কায় কোনো বাক্যে স্বামীর খেদমত করবে সন্তানগুলোকে আল্লাহর ওলি হিসেবে গড়ে তুলবে স্বামীর সংসারের হেফাজত করবে স্বামীর সংসারের হেফাজত স্বামীর মাল সম্পদ রক্ষা করা স্ত্রীর দায়িত্ব সে লুকায় কিন্তু বাপের ঘরে নিয়ে যাবে আরাম থাকবে অনেক দায়িত্ব আছে তার এই জন্য তাকে রোজগারের দায়িত্ব দেয় নাই বরং উল্টা স্বামীকে বলেছেন তোমার স্ত্রীর খানা দিবা কাপড় দিবা পাকিস্তান দিবা এ ধরন তো হাত খরচ দিবা হাত খরচের অর্থ হলেই যে স্বাধীনভাবে খরচ করবে বৈধ জায়গায় তুমি কোনো কৈফিয়ত পারবা যে এইখানে কেন বললাম ওটা তার মালিক তার মালিক সে যে কোনো বৈধ জায়গায় শরীর সম্মত জায়গায় খরচ করতে পারে তার মনে চায় বাজারে একটু খেদমত করি তার মনে চায় মায়ের একটু খেদমত করি পারবে তার মনে চায় আপনাকে একটু খেদমত করতে পয়সা তো নেই আপনি দিবেন আপনার পয়সাটা আপনাকে শোধ করবে হ্যাঁ। তৌফিক অনুযায়ী কেউ পাঁচশো টাকা দিবে হাত খরচ কেউ দুশো টাকা দিবে কেউ এক হাজার টাকা দিবে ধনী লোকের আরো বেশি দিবে আমরা জানি না এইরকম কিছু জিনিস আছে এটা আমাদের বিবিরা সারা জীবন পাবে দিতে হবে এই জন্য দেওয়া জরুরি কিন্তু কাজ তারা এরকম করে যেটা আল্লাহ তাদেরকে খরচ করে দেয় নাই আপনার আমার মহাব্বতে করতে যেমন আপনার খানা পাকায় দিচ্ছে এটা মূলত তার দায়িত্ব ছিল মূলত তার দায়িত্ব ছিল আপনার কাপড় চাপড় ধুয়ে ইস্তারি করে রেডি করে দিচ্ছে তার দায়িত্ব ছিল না আপনার সন্তানকে উৎপাদ করে দিতে তার দায়িত্ব ছিল আপনি পয়সা দিয়ে দুধ খাওয়ানো রাখবেন সে দুধ পান করা আমাদের বিরুদ্ধে বলতে চাই নিজেরাই পান করে এই ধরনের বেশ কিছু কাজ খানা তৈরি করা কাপড় ঠিক করা ঘর সাথে এত সুন্দর করে সাজাই রাখা সন্তান লালন পালন করা এমন কিছু কাজ তারা আঞ্জাম দিচ্ছে যেটা শরীর তাদের করে খরচ করে নাই যা আপনি পয়সা দিয়ে করতে গেলে অনেক টাকা লাগে সেখানে আপনি দুশো টাকা পাঁচশো টাকা হাত খরচ দেবেন আপনি বিপদ হয়ে এই জন্য আজকেই বললাম তার জায়গায় জায়গায় লিখছেন হাত খরচ দিতে হবে এটা পাওয়া তো বিয়ে উপলক্ষে খরচ হলো দুটা মহর হলে না আর এগুলো খরচ হলো স্ত্রীর জন্য করতে হবে আপনি আছেন স্ত্রী হলো মাসুক স্ত্রীনাস্পদ আপনাকে আল্লাহ তালা আমির বানাই দিয়েছেন দুজনের সংসার ষাট সত্তর বছরের জিন্দিগি পাড়ি দিতে হবে এটা সফল এই সফরে আল্লাহ তালা স্বামীকে আমির বানাই দিয়েছেন মুরব্বী বানাই দিয়েছেন মুরব্বী কোরআনের আয়াত الرجال قوامون على النساء এই আয়াত বলেছেন وللرجال عليهن درجة এই আয়াত বলেছেন পুরুষকে আমির বানাই দিয়েছে তাহলে যত স্বামী স্ত্রীর মধ্যে মহাপতের সম্পর্ক আছে এরপর স্ত্রী স্বামীকে সম্মান প্রদর্শন করবে ওইটা আল্লাহ তালা আমির বানাই দিতেন তারা যাতে জিন্দগি পার করবে এটা তো সফর সফরে আমির বানাইতে হয় আমি আল্লাহ বানাই দিতেন তোমার স্বামী আমি তুমি তার আল্লাহ আল্লাহ বলে যে এনজিওরা করলে হবে না সমান অধিকার আল্লাহ করে দিতেন আল্লাহ তো মানবেন হ্যাঁ ডক্টর এজেন্ট এটা কাদের এজেন্ট চেষ্টা করে কাদের এজেন্ট আমি তো ঈশ্বর আছে তোমরা মোবাইল কোম্পানি ব্যবসা করতে ভালো কথা এরকম একটা কেন করো তো মুসলমান মেয়েদের লেবার পরিবর্তন হয়ে গেছে এটা কার ইঙ্গিতে করতেছে মোবাইল রিচার্জ করার জন্য ইংরেজ মহিলাদের ছবি দেওয়ার দরকার আছে হ্যাঁ কিভাবে লাল কেন্দ্রিক করতে হবে তার বুকের অবস্থান কি হবে কাপড়দের তরিকা এখানে প্রচার করার দরকার আছে এটা কেন করতেছে মোবাইল ব্যবসা করার জন্য মুসলমান মেয়েদেরকে ধর্মীয় লেবাস থেকে বিচ্যুত করা সরাই দেওয়া দেখি এমনি হয়েছে না যাদের এজেন্ট তাদের পক্ষ তো করা হয়েছে এটা কেউ দেখতে হবে দুশো বছর ইংরেজরা শাসন করছিল ইতিপূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে যে একটা মেয়েকে স্টার্ট করে দিতে পারেন আর এখন মেয়ে দেখেন এক একটা স্কুল কলেজে আমাদের মেয়েদেরকে ইংরেজ থানায় দেওয়া হয় ইংরেজ থানায় দেওয়া হয় ব্যবিচারে সয়লাভ করে দেওয়া যে থালার স্বাধীনতা দাও আল্লাহ বলছেন যে এটা নেগেটিভ পজিটিভ পুরুষ মহিলা নেগেটিভ পজিটিভ তাহলে এটা আবরণ থাকতে হবে পর্দা থাকতে হবে এটা আগুন লাগে এরা একটা আবরণ উঠাই দেবে সহশিক্ষা সহশিক্ষা মানে নেগেটিভ পজিটিভ অ্যাকশন লাগে যা হওয়া তাই আর এখন দেখেন কিভাবে এটা লেবাসকে নষ্ট করে দেওয়া এখন মেয়েরা হোন্ডা চালে মেয়েরা সাইকেল চালে টাকা যাবে মুসলমানরা যে লেবাস পরিবর্তনে পুরুষের লেবাস করে আর এর জন্য এই সমস্ত নির্যাতনরা ইহুদিদের পক্ষ থেকে এগুলো প্রচার করে তারা এই জামানায় বীর জাফর কারা আকল বুদ্ধি সব হারাইছে আমাদেরকে কোন দিকে নেওয়া কেউ লাগে আমাদেরকে ইসলাম থেকে এত দূরে নেওয়া হয়েছে না বুঝতেছি আমরা না এর থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর কোনো ফিকে করছে আল্লাহ হাবিব বলেন কোন মহিলা পুরুষের লেবাস করে তার উপরে অভিশাপ আল্লাহ লানত আমাদের সন্তানদেরকে সতক্ষণ আল্লাহ লানতের মধ্যে ডুবাই দেওয়া আচ্ছা, আল্লাহ তালা বলে তোমাদের এই ষাট সত্তর বছরের সফর আমি মাওলা স্বামী কামিল বানিয়ে দিলাম হে মহিলা তুমি স্বামীর মশলা অনুযায়ী দুজন মিলি পরামর্শ করো কিন্তু ফাঁসালা কে দিবে স্বামী ওরা আমরা আয়া সেটা ক্ষমতা আমার অধিকার দাবি করা অবশ্য হ্যাঁ এই অর্থ করেন স্বামীর পাওনা আছে স্ত্রীর কাছে স্ত্রীর পাওনা আছে স্বামীর কাছে ঠিক আছে আল্লাহ তো ভরসা স্বামীর অনেক ভরসা আছে স্ত্রীর উপরে আর স্ত্রীর অনেক হক রাখছে স্বামী স্বামীকে বলছে বিবির জন্য এই হক আদায় কর বিবিকে বলছে তোমার স্বামীর জন্য এই হক আদায় করো এটা দেখা আমার কিতাব আছে ইসলামী বিবাহ আমি উভয় হক নিবি স্বামী স্ত্রীর কাছে কি কি পায় আল্লাহ হুকুম মোতাবেক আমি লিখেছি স্ত্রী স্বামীর কাছে কি পায় আল্লাহ সব নির্ধারণ করেছে এটা তো আদায় করেন কোনো কলমাল হবে না সব সময় আপনি সুখের সাথে থাকবেন সুখ শান্তির সাথে থাকবেন কোনো ঝগড়া হবে কিন্তু আমরা স্বামী স্ত্রীর জিন্দগি অনেকের পঞ্চায়েত করতে হয়ে গেছে ওই ভাবগুলো জানি না আন্দাজে দোষ মুখস্থ দোষ বিবাহ করার আগে তো তারা তো ছিল কাজেই তারা যে আপনার সমান অধিকার বলে এটা গলত এটা সম্ভব সমান অধিকার সমাজের তো বাচ্চা দশ মাস আগে মায়ের পেটে এটা ভাগ পাঁচ মাস দুটির পেটে থাকবে আর পাঁচ মাস স্বামীর পেটে থাকবে তাহলে আল্লাহ প্রত্যেকের কর্মক্ষেত্র প্রত্যেকের দায়িত্ব আলাদা ওই জায়গায় থেকে সে তার দায়িত্ব পালন করে তো বলতে পেলাম যত মহাপথের সম্পর্ক আছে তারপরও মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আল্লাহ তোমার স্বামীকে আমির বানাই দিয়েছে সম্মান সম্মান আজকাল স্কুল কলেজের পরে আমাদের মেয়েরা যা শিখতেছে স্বামীকে নাম ধরে ডাকে স্বামীকে তুই তুমারি করে এগুলো না যায় শরিয়াতে না যায় সম্মান কোথায় করলো বাপকে নাম ধরে ডাকবে ওই মেয়ে তার ভাইকে নাম ধরে ডাকে ওদেরকে যেন সম্মান করতে বলা হয়েছে তো স্বামীকেও সম্মান করতে বলা হয়েছে মহাব্বত আছে বন্ধুত্ব আছে এটা তার জায়গায় আছে কিন্তু আর একটা সাইডে সম্মান করতে বলা হয়েছে নাম ধরে ডাকা যায় নাম ধরে বলা যাবে বিভ্রান্ত করতেছে এই ইংরেজি সিলেবাস আর এনজিওরা আমাদের মেয়েদের আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রসুল আলমী বিবাহ সাথে পরে দায়িত্ব ভাগ করে দিন পুরুষকে বলতেছে তুমি আসে তোমার দিদি হল তোমার আসুক প্রেমাস্পদ আশেক যে হয় সে প্রেমাস্পদের ভাড়া বাসে থেকে খেয়াল রাখে কিন্তু তোমাকে আমির বানানো হয়েছে ঠিক কিন্তু আমিরকে বলা হয়েছে মামুনের খেদমত করতে ইসলামে আমি তাকে বলা যে মামুরদেরকে তার অধীনস্থদের খেদমত সে ইংরেজদের আমির না ইংরেজ তার আমির তাকে বলে যে বয়ে বয়ে অর্ডার জারি করে অর্ডার এই কথা আর বকা ইংরেজ সমাজের আমির আর ইসলামের আমির কাকে বলে সাইদুল কৌমে খাদমুহ অধীনস্থদের খেদমত করবে সে আমির হবে এজন্য কথা তাকে সব হয়ে গেছে আপনাকে আমির বানানো হয়েছে আপনি খেদমত করবেন যে খেদমত করে তাকে আমির বানানো হয় ইসলাম আমিরের চিন্তা এই আমিরের ধ্যান ধারণা এই আপনি আমির স্ত্রী আপনার নামও আপনি স্ত্রী খেদমত করবেন পাশা তার জরুরত পড়া করবেন আরাম দিবেন আপনি বাপ আপনি সন্তানদের খাবেন তাকে শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলবেন আপনি পীর তাদের মুরিদানদের খাবেন আপনি টিচার তাদের ছাত্রদের খাবেন হ্যাঁ? ছাত্রদের খাবেন এইভাবে এল ইসলামের দৃষ্টিভঙ্গি তিন মুরিদদের খাবেন শিক্ষক ছাত্রদের খাবেন চেয়ারম্যান সাহেব পুরো এলাকার খাবেন হ্যাঁ খেদমত করতে হবে রাত করে ঘুরে ঘুরে দেখতে হবে কে বিপদে আছে তার চেয়ারম্যান এলাকার ভিতরে তার এমপি এলাকার ভিতরে এখন দেখাই কিচ্ছু তো আপনাকে আমাকে আমির বানা হয়েছে বানানো হয়েছে তাদেরকে আরামে রাখার জন্য কষ্ট দেওয়ার জন্য অর্ডার জারি করার জন্য এই জন্য আল্লাহ আলমিন কোরআন একাডেমি এক জায়গায় বলেছেন তুমি উভয়কেই বলেছেন সুন্দর কথা বলবা فقولوا لهم قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا সুন্দর কথা বলো কথা খুশি টিপ্পনি এগুলো করো অনেক কথা বলছেন শুনতাম খালি কথা বলো তা তারা যেন মন খারাপ হয়ে যায় একবার তো দুইবার করলে মন ভেঙে যাবে সেটা এমন অবস্থা তার এই সংসার করবে যা আছে এই যে খুঁজাখুঁজি করছে তার মন একদম ভেঙে গেছে তখন বাচ্চাগুলো বিপদে পড়ে বাচ্চাগুলো বিপদে পড়ে কিন্তু কে তাই এটা তাদের ব্যবহার গলত ব্যবহার এই জন্য আমরা বলেছেন যাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এই ধরনের সম্পর্ক আছে তাদেরকে উত্তম কথা বলে উত্তম কথা বলে যেখানে দিল না ভাঙে মনে কষ্ট না আছে এইরকম কথা বলে তাহলে কি হবে আল্লাহ কিছু পুরস্কার ঘোষণা করবে আল্লাহ বলেন আমি তোমাদের আমল কবুল করে দিই তোমার আমলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমি মহলা তুমি স্ত্রীর সাথে সুন্দর কথা বললে হ্যাঁ তার মনে ব্যথা দিল না আমি মওলা তোমার ভুল আমল তো কবুল করে আমি মাওলা তোমার গোনা মাফ করে দুর্ব্যবহার করার সুযোগ নেই ইউসলিহ সবচেয়ে অর্থ কিন্তু সংশোধন করা কিন্তু এখানে এই অর্থ না অভিযান জেনে কোরআনা তফসিল করা যায় না অভিধান জানে আরবি অভিধান অর্থ আল্লাহ তোমাদেরকে সংশোধন করে দেবে ভালো কথা বলো সুন্দর কথা বলো যাতে তার দিল খুশি হয় আল্লাহ তোমাদের সংশোধন করে দিবে অভিধান এই অর্থ কিন্তু আমার থাকি এই আয়াতের তফসিল করার সময় এই অর্থ বলেন নাই আর একটা অর্থ হয় সেটা করতে আল্লাহ তোমার আমলকে কবুল করে দিবে তোমার আমলে ভুল আছে কবুল হওয়ার যোগ্য না কিন্তু তুমি যে আল্লাহ বান্দির সাথে সব ব্যবহার করেছ আল্লাহ খুশি হয়ে তোর ভুলটাই কবুল করে দিচ্ছে তোর গুনা মাফ করে গুনা মাফ করে এই জন্য অন্য আয়াত আল্লাহ তালা আরো ক্লিয়ার করেছে তোমরা তোমাদের বিবিদের সাথে উত্তম ব্যবহার করো অন্য জায়গায় আবার জীবিতও বলেছে স্বামীর সাথে উত্তম ব্যবহার করার জন্য সুন্দর ব্যবহার করার জন্য এই আয়তের মধ্যে স্বামীদেরকে দায়িত্ব দিয়েছেন বিবির সাথে সুন্দর ব্যবহার করো ওই মহিলা এমনি তোমার কাছে আসে নাই আমি মাওলা আমার কাছে কুদ্রতি বন্টন আছে কুদ্রতি ভাগ বাটোয়ারা আছে ওই ভাগ বাটোয়ারার কারণে তোমার ভাগে এটা গেছে অটোমেটিক যায় না আমি তোমার জন্য এটাকে মঙ্গলজনক করে করে তোমাকে দিয়েছি তোমার বোঝা উচিত তোমার জন্য এর থেকে ভালো আসবে হয়তো আমি ভালো হলে তোমাকে দিতাম তোমার জন্য এটা সবচেয়ে ভালো করে বলা উচিত অন্যটা ভালো হতো ওটাই দিতাম তোমাকে তুমি একই রাখো এই তোমার জন্য সবচেয়ে ভালো হ্যাঁ আল্লাহ তোমার জন্য দিন তাহলে তার সাথে কি করো আল্লাহ বলছেন হুকুম দিচ্ছেন ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো সামনে বলছেন কারি তো মোহন না সাইয়া তার কোন সাইড যদি অপছন্দ হয় এই বলে মনকে সান্তনা দাও হ্যাঁ চোখের সাইডটা খারাপ এর মধ্যে আল্লাহ কি করছেন অনেক অনেক কল্যাণ দেখেছিলেন কোন একটা সাইড তোমার পছন্দ হলো না সব কিছু ভালো একটা সাইড একটু দুর্বল আছে আল্লাহ বলতে তুমি হয়তো বুঝবে না কিন্তু শুনে রাখো বিশ্বাস করো যেটা তোমার কাছে খারাপ লাগতেছে ওই সাইডটা আমি তোমার জন্য অনেক কল্যাণ লেগেছি হয়তো কখন তোমার বুঝে আসবে এই মুহূর্তে বুঝতে না আসলো কোনো একটা বুঝে আসবে কেন ভালো হলো হ্যাঁ। কথার কথা আপনার স্কেল কম সুন্দর ছিল আমার মনে দুঃখ ছিল পরবর্তীকালে দেখা গেল তারা করে সুন্দরী দিবি অপহরণ হলে আপনারটা নেয় না কম হওয়াটাই ভালো হবে কত হেকম যে থাকে আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ ভালো এটা আমার নিজেই বলতেছেন যদি কোন একটা সাইড দুর্বল দেখো তোমার বুঝে আসো না না আসো ওর ভিতর তোমার জন্য আয়রন কাপিরা করতে অনেক কল্যাণ প্রভুর কল্যাণ থেকে দিয়েছি আস্তে আস্তে তখন দিলে আসতেও পারে তুমি গবেষণা করো দেখো আসবে আল্লাহ নিজে আমাদেরকে কথা সেটা বোঝানোর জন্য আল্লাহ উদাহরণ যদি একজন আইজিপি আপনাকে বলে আইজিপি পুলিশের প্রধান ফোন করে হ্যাঁ মুখ বলে যে তো বললো এই শোনো তুমি একটা মেয়ে বিয়ে করছো না এই নামে তা আমি এটা পরে জানতে পারলাম ওই মেয়ে তো আমার আমার মেয়ের বান্ধবী তুমি যে মেয়েটা বিয়ে করছো কে আমার মেয়ের বান্ধবী ওরা একসাথে পড়ালেখা করে আমার ডেলে বলতে বলে আমার মনে থাকে না আজকে তোমার পাইলাম আমি বলে দিচ্ছি তুমি খেয়াল খেয়াল রেখো বলতে কি করো খেয়াল খেয়াল রেখো কি হাল হবে আপনার কোন জুলুম করতে আপনার সাহস হবে হ্যাঁ আমার স্ত্রীর বান্ধবী হলো হ্যাঁ কি বান্ধবী আপনার দিদি বান্ধবী কিন্তু কিছু হলে তো তার কানে যাবে আর আপনারা পিঠ পোড়া দিয়ে বাইরে আল্লাহওয়ালারা বলেন আইনজীবী ফোন করলে আপনি এত সতর্ক হতে পারেন তিনি বলেন জুলুম করেন না খুব খোঁজ খবর রাখেন তো বাচ্চার বাচ্চা আকাবুল হাকিমিন তিনি আপনাকে বলতেছেন আইজিবির অনেক উপরে লক্ষ লক্ষ আইজিবির উপরে তিনি তিনি আপনাকে কোরআনে বলতেছেন চতুর্থ বাবার মধ্যে তিনি বলতেছেন তোমার দিদি আমার পুত্রটি অত্যন্ত তোমার কাছে গেছে আমি মাওলা তোমাকে হুকুম করতেছি আমার এই বান্ধবীকে খেয়াল রেখো আপনি খেয়াল রাখবেন না আপনার রসি আল্লাহ আমাদের ঘাড় একদম পক্ষে সে মহিলা তো কমজোর তাকে আল্লাহ কমজোর বলেই বানাইছে দেখতেও একটু ফটো ব্রেনটাও ওজন করলে আমাদের সে কম সব কিছু এইভাবে বানাইছে মানে হ্যাঁ ইঙ্গিত করছে তুমি একজনের আন্ডার সবকিছু মিলে চিন্তা করো তুমি সমর্থক হইতে পারো না একজন সাথে আমি সেইভাবে বানাই দিতে পারবো আর তাকে বসে তোমার থেকে গায়ে শক্তি কম হ্যাঁ লম্বাতে কম এই সব থেকে শক্তি প্রয়োগ করো না শক্তি প্রয়োগ করো তুমি না করে নেয় তোমার ঘর করে এটা আমার দাবি না করে তুমি আমার ঘর করো মহিলারা এই দাবি না করে আমার তো সমানই আমি কি জন্য ঘর করবো তুমি আমার ঘর করবো এটাতে নাচ বলতে পারে আল্লাহ সেভাবে তৈরি করে আমরা আবার ফটো দেখে জুলুম না করি আল্লাহ খবরদার তোমার ঘর করার জন্য এরকম বানাইছি জুলুম করার জন্য না জুলুম করলে কন্ডিশন আমি আছি কিন্তু ফটো দেখছে তো কন্ডিশন আমি খাড়াই আছি সব রেকর্ড হয়েছে দিচ্ছে এরা আমার কাছে সময় মতো এরকম ধরবো একদম শেষ পুরা ঠান্ডা খাওয়া সব জেলে ঢুকাইছে তিন বছর জেল হয়ে রয়েছে হামলায় বসে আছে আমার কাছে মধ্যে দায়িত্ব দিয়ে বসে আছে উল্টাপাল্টা পাবেন উনষাট বা উনসত্তর বছর জেল হয়ে গেছে তা তো দুনিয়ার জেল আর আখেরাতের জেল তো আরো মারাত্মক আরো মারাত্মক কাজে জুলুম করার সময় চিন্তা করতে হবে এর কত এর উপর তো আল্লাহ রয়েছে যাতে না স্ত্রী জুলুম করতে পারবেন না আপনার দোকানের কর্মচারী বলে জুলুম করতে পারবেন না আপনার মিল কারখানার কারোবার জুলুম করতে পারবেন না আপনার চাকর বাকর জুলুম করতে পারবেন প্রত্যেক সবার সাথে আল্লাহ প্রত্যেক সন্দেহের সাথে আল্লাহ আল্লাহ সাহায্য ওই মজলুমের সাথে কমজোরের সাথে এমনকি কিতাবে লিখতে জালেম যদি মুসলমান হয় আর মজলুম যদি কাফের হয় জুলুম করনেওয়ালাকে মুসলমান আর জুলুমটা হইতে কার করে কাফের করে কিতাবে লিখছে এই ক্ষেত্রে আল্লাহ সাহেব কাফের হবে মুসলমান সাথে মুসলমান জালেম হয়ে গেছে সবসময় আল্লাহ সাহেব মজলুমের সাথে থাকে জালেমের সাথে থাকে না তারিরা যে মুসলমানদের খেলাফত নিয়ে গেছিল বাচ্চাদের খেলাফত কেন একটা গভর্নর তাদের জুলুম করছিল তাদের জমি কিনাই নিছিল তারা বিচার চাই বিচার পায় নাই বিচার চায় একটা খান তারা বিচার চাই বিচার পায় নাই তখন সে পাহাড়ে নিয়ে দোয়া করছিল হে মুসলমানদের আল্লাহ হে জানেন তাদের আল্লাহ কিচ্ছু করতে পারে তাদেরও জানে যে তাদের আল্লাহ বেকার খ্রিস্টানদের দোয়া করছে ওর আল্লাহ কাজ করে সে জানে তো মুসলমান জানেন কিন্তু আল্লাহ দিক পাহাড়ে দেয় মুসলমানদের আল্লাহ কাছে দোয়া করছে যে মুসলমানদের আল্লাহ আমি লোক আমার কোনো জুলুম করা মুসলমান গভর্নররা আমার জুলুমকে অপসারণ করে নাই জুলুমের বিচার করে নাই আমি তোমার কাছে বিচার দিলাম তোমার কাছে বিচার দিলাম এই দোয়া করার পরে সে ময়দানে নাম এই কাফেরকে কাল্লা তালা জয়লাভ করছে মুসলমানদের কুমার নিয়ে গেছে তেমনি সার আল্লাহ কুমার সব হয়ে গেছে বিজলা ফলাদ এরাকের মধ্যে দুটা নদী এর পানি মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে এমন কতল কত তারা এবং মুসলমানদের দিলের মধ্যে এদের এমন ভয় আল্লাহ ঢুকাই দিচ্ছিলেন জুলুমের কারণে জুলুমের কারণে মুসলমানরা জুলুম করছে জুলুম করার কারণে এই তাঁতারিদের ভয় এমন ঢুকাই দিচ্ছিল ইতিহাসে লেখে এক একটা বাজার এক একটা তাঁতারি আছে আচ্ছা বলছে তোমরা এখানে লাইন দিয়ে রূপ অবস্থায় থাকো লাইন দিয়ে কি করো রুকু করে থাকো আমার চুরিতে ভার নেই আমি একটু ভার দিয়ে নিয়ে আসি তোমরা এই অবস্থা থাকবে এই লোকগুলো এই অবস্থা আরে ভাগে চলে যাও এক জায়গায় কই কাছে ধার দিতে একটা মানুষ আর তুমি পাঁচশো মানুষ ভাগে নেই ভাগে নেই ওদের অন্তরে এরকম ভয় আল্লাহ ঢুকাই আল্লাহ সাহায্য বা জুলুমের সাথে আল্লাহ সাহায্য জালেমের সাথে না মুসলমান যে জালম হয় আল্লাহ মুসলমানকে সাহায্য করবেন তাদেরকে সাহায্য করবেন এর জন্য কোন কমজোরের উপরে চাই বিবি হোক চাই কাজের তাকর হোক চাই দোকানের কর্মচারী হোক দুর্বোধ করা যাবে তারা অন্যায় করতে পারে আপনি শাস্তি দেন কিন্তু ইনসাফ ভিত্তিক শাস্তি দিতে হবে ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে আমি কি বিচার করতেছি আমার আল্লাহ দেখতেছে তাদেরকে মধ্যে কৈফিয়ত দিতে হবে যে অন্যায় এত ছিল তুমি এতটা শক্তি দিলে কেন এতটা পিটাই কেন বললে আমি তার বড় কিন্তু আমার উপর তো বড় আল্লাহ এই আয়াতে আপনাকে আমাকে আদেশ দিচ্ছেন বিবির সাথে সুন্দর ব্যবহার তাদের আসল বুদ্ধি কম থাকবে আল্লাহ হামিদ বলেছেন তাদের আসল বুদ্ধি কম থাকবে এটা ওই জামানায় রসুলের জামানায় মহিলারা জানতে চাইল রসুলেরা কেমনে বুঝবো আমাদের আতঙ্ক তা দেখো না মহলায় সৃষ্টিকর্তায় একথা বলেছেন কোনো ব্যাপারে সাক্ষী দিতে হলে একজন দুজন পুরুষ সাক্ষী দিবে অথবা একজন পুরুষ দুইজন মহিলা সাক্ষী দিবে একজন মহিলা সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে আল্লাহ রসুল বুঝাইলেন তোমার মহলার বিধান দেখো তোমার মহলার বিধান দেখো দুইজন পুরুষের সাক্ষী নেওয়া হবে অথবা একজন পুরুষ দুইজন মহিলা এটাও বিচার করা যাবে কিন্তু একজন পুরুষ একজন মহিলা এর দ্বারা কোনো বিচার হবে না একটা সাক্ষী পরিপূর্ণ আটটা সাক্ষী অসম্পূর্ণ তোমাদের আকলের ত্রুটির কারণে তোমাদের একজনের সাক্ষী গ্রহণযোগ্য না যাদের একজনের সাক্ষী গ্রহণযোগ্য না তারা কি মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে যাদের একজনের সাক্ষী কোন স্থানে আদালতে গ্রহণযোগ্য না কোন স্থানে আদালতে একজন মহিলার সাক্ষী গ্রহণযোগ্য না কমপক্ষে দুজন সাক্ষী তো রাষ্ট্র প্রধান হইলে বা মন্ত্রী হইলে তাদের একজনের কথা চলবে না কিন্তু একজনের কথা তো গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য এইগুলো সব ওই গণতন্ত্র যে পুকুরিতন্ত্র তার আইন যেগুলো কাফেলা আসতে পারবে ক্ষমতায় হ্যাঁ মহিলাও আসতে পারবে তামারও আসতে পারবে ডাকাইতো আসতে পারবে ফুলন্দিও আসতে পারবে ভারতের সবচেয়ে বড় ডাকাত এক মহিলা আসতে পারবে এটাও গণতন্ত্র ইসলামে আসতে পারবে ইসলামে পুরুষ মুসলমান হইতে হবে মুসলমান দেখে ক্ষমতা আসতে হবে মুসলমান হইতে হবে পুরুষ হইতে হবে তার কাছে আল্লাহর হুকুমের এলেন থাকতে হবে আমল থাকতে হবে আমানত দাড়ি সততা থাকতে হবে জীবনে একটা কথা কারো মানে নাই তাকে আমানত দাড়ি বলে সততা বলে এই যোগ্যতা থাকতে হবে এক পয়সা মানে নাই এই রেকর্ড থাকতে হবে গণতন্ত্রে এগুলো কিছুই দেখা হয় পাশ করে আছে আপনি মন্ত্রী এমপি হয়ে যাবেন পরে দূরবীন দিয়ে তখন এক্স রে মেশিন দিয়ে এক্স রে করা হলো যে এই লোকটা যে এমপি হয়ে গেল সে যোগ্যতা কোয়ালিটি কি যে এক্স রে দিয়ে দেখা হবে তো দেখা গেছে তার কোয়ালিটি হলো যে সে পিস্তলটা চালাতে পারে এই যোগ্যতার উপরে সে এমপি হয়ে গেছে এটা কি কোনো যোগ্যতা আছে কীর্তন চালাতে পারে নাহজুবিল্লাহ মুসলমানদের দেশে আল্লাহর আইনে এরা পাওয়ার আসতে পারবে এটা তো যাবজ্জীবন জেল হয়ে গেল কীর্তন চালাতে পারে তো যাবজ্জীবন জেল এবার এমপি হবে যাই হোক এলে ইসলামের দৃষ্টিভঙ্গি তো বলতেছিলাম আপনার মহিলাদেরকে আপনার আকন কম দিন বাস্তবেও যদি আপনি তার ওই ব্রেডটা ওজন করেন তো পুরুষের ব্রেড থেকে কমপক্ষে পঞ্চাশ গ্রাম ওজন কম আছে পুরুষের মগজ আর মহিলার মগজ যদি আপনি একসাথে ওজন করেন কমপক্ষে পঞ্চাশ গ্রাম তাদের মগজটা ছোট করে বানাইছেন সব কিছু বুঝাইছেন সে পুরা আছে স্বামীর আন্ডারে থাকবা নিজে মানদারি করবে প্রত্যেকটা জায়গায় এই জন্য কোনো মহিলা একা হজে যাবে বা অন্য মহিলার সাথে যাবে তা নাজাজ করে দিতেন আল্লাহ একা যেতে পারবো না অন্য মহিলার সাথে যেতে পারবো না তোমার স্বামী তো তাহারের সাথে যেতে হবে আমার অধিকার দাবি করতে হলো আল্লাহ কথা বলবে একা হতে গেলে হারাপ তার সাথে স্বামী থাকতে হবে না হারাপ থাকতে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন সুন্দর ব্যবহার করো ওদের আসল বুঝে কম পেয়েছি তোমার ঘর করার সাথে কিছু ভুল হইতেই পারে মাফ করে দিই মাফ করো নসিয়াত করো সবটা ধরা অনেকগুলো সমাজ সুন্দর দৃষ্টিতে দেখো আল্লাহ রবুল আলমিন এর অসিলায় তোমাকে অলি বানাই দিবে অলি আল্লাহ অলি বানাই দিবে বহু ঘটনা হাতিসের মধ্যে পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় যে ডিভিডেন্ড এই ধরনের আচরণে সবল বিবাহ কিন্তু এমন একটা সম্পর্ক যেটা জান্নাত থাকে শেষ একান্ত কোন অপারগতা না আসলে সব শরীর সম্পর্ক অপারগতা তালাক যাওয়া যায় তারা যায় ঠিক কখন যায় যখন কোনো অবস্থায় আপনি তাকে নামাজ পড়াইতে পারতেছেন না তাকে পর্দা করাইতে পারতেছেন না এমন করতে নাস্তিন হয়ে গেছে যেটা আর্থিক পাওয়া যায় হ্যাঁ তো ইউরোপীয়দের একজন মডেল শক্তিমান আছে সে এই পরিবেশ টাইম করে গেছে হাজারো মহিলা এখন তার অনুসারী হয়ে গেছে শক্তিমান আত্মীয়কে হ্যাঁ তারা অনুবিমান এই টাকাও ভাগে যদি পড়ে আল্লাহ হেফাজত করি সবাই তালাক দেওয়া খাওয়া খায় তাকে ঘরে যাওয়া কুলকে কুল নাচতে ঘুরতে আসবে এই একটা অপারগতা আছে তখন তালাক দেওয়া যায় এছাড়া আমরা যে সমস্ত কারণে তালাক দেয় সব না যায় এইসব কারণে তালাক দেওয়া যায় এই জন্য আমাদের দেশের লোকেরা তালাক দিয়ে ফটো আনতে চায় গলত তালাক দেওয়ার আগে ফটো আনতে হবে যেই ঘটনায় তালাক দেওয়ার পরিয়াতে যায় না থেকে তালাক দিয়ে ফত না তালাক দেওয়ার আগে ফত এটা আমি আল্লাহ তৌফিক দিলে সামনের জমায় বলবো যদি আল্লাহ না করো তার বিজয়ী হয়ে যায় আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এটা নিরসনের জন্য আল্লাহ তারা কি পদ্ধতি দান করেছে তার কটা ধাপ আছে এই ভাব যখন সব খতম হয়ে যায় তখন তালাক যায় না কিন্তু আমাদের সমাজে যারা তালাক দেয় তারা ধাপগুলো জানে ওই ধাপগুলো তারা বাস্তবায়ন করছে রাগ উঠছে তালাক দিয়ে তাও তার ম্যাগাজিনের যে কটা গুলি ছিল সবগুলো মানে একটাও বাকি রেখে একদম জবাই করে অথচ রাগ হয়ে তালাক দেওয়া আরাম কিন্তু পড়ে যাবে একসাথে তিনটা তালাক দেওয়া আরাম করে দেবে রাগ হয় তালাক দেওয়া হারাম কিন্তু দিলে করে দেবে হারাম তো কথা আমাদের ঠেকানোর জন্য রাগ হয়ে তালাক দেবে না তালাক রাগ হয়ে দেওয়ার জন্য ইচ্ছা অনেকগুলো স্তর আছে সব স্তর তো ফেল হয়ে গেল কত আনাও কত আনাও নিয়ে যখন সে মিন্স থেকে পাস হবে তুমি তার কাছে যাও নাই তখন একটা তালাক দেয় আগে পাঁচ পাঁচটা স্তর আছে স্তর পার হয়েছে তো পাঁচ পাঁচ লাগছে তারপর কত আসতে হবে তারপরে দেরি করতে হবে নিহিত সমস্যা তার দেওয়া হারাম দিলে পড়ে দেবে বুঝে রাখেন নিহিত সমস্যা তালাক দেওয়া হারাম দিলে পড়ে দেবে রাত অবস্থা তালাক দেওয়া হারাম দিলে পড়ে দেবে একসাথে তিন তালাক দেওয়া হারাম দিলে পড়ে দেবে সব তালাক পড়ে গেছে হারামটা এই জন্য করছে যাতে আমরা এই অন্যায়গুলো না করি হারামটা রাখার জন্য কিন্তু আপনি ওই দেওয়াল ভেঙে দেয় পড়লেন আপনি দেওয়া ভাঙলেন আল্লাহ আপনাকে আটকাই বুঝলে পড়ে এই যে এতগুলো ইস্পাত পাওয়া হইতে হবে নিজ ছাপ আনতে হবে নিজ থেকে পাক হইতে হবে এর মধ্যে দেখা যাবে গোলবাল মিটে সব ঠিকঠাক হয়ে গেছে যে সমস্যা করে তারা কিছু দেখছিলেন সব কি হয়ে গেছে ওগুলো পার হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে আর জরুরতই নেই শরীরে যদি মারা হয় তো সাড়ে নিরানব্বই পার্সেন্ট তালাক বাতিল হয়ে যাবে যাওয়া লাগবে যদি আপনি তরিকা বাঁচাতে তালাক দেওয়া এই তরিকা যদি কেউ অবলম্বন করে আর ওই ওয়েতে আগায় সাড়ে নিরানব্বইটা তালাক আর দরকার লাগবে কোনো প্রয়োজন নেই দিল মেলা হয়ে গেছে আর আদা বাকি থাকে কিন্তু আমরা জানি না বিবাহ করছি কষ্টই জানি না শিখি নাই তাহলে আল্লাহ সব বলে দিতে পুরা হয়েছে কোরআন আল্লাহ তালা নামাজ ব্যাখ্যা দেন নাই কোথায় নামাজ পড় কোনো ব্যাখ্যা নেই ব্যাখ্যা রোজা রাখো ব্যাখ্যা নেই ঈদে রোজা ভাঙে কি আছে কোনো ব্যাখ্যা নেই বড় বড় আকার গুলো কোন ব্যাখ্যা দেখা তারা খালি বলে দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে অথচ বিবাহ তারা বুঝাইতে দ্বিতীয় পাড়া দ্বিতীয় আধা পাড়া পুরোটা ব্যয় করছে না দুই নম্বর পাড়া দ্বিতীয় অর্ধেক পুরাটাই বয়ান করছে তারপর খাবেন নাই আবার সুরা নেতা নাজল করছে একটা সুরা মহিলাদের নামে আরো পঞ্চম করা হয়েছে আবার ভ্যাস শুরু করছে যেখানে নামাজও কোনো ব্যাখ্যা দিলেন না জাকাতের কোনো ব্যাখ্যা দিলেন না কোরআনের মধ্যে তাহলে মূল লোহা বলে চলে গেছে অথচ এখানে আছে হ্যাঁ স্বামীর হক কি স্ত্রীর হক কি ঝগড়া লাগলে সরকার যদি ঝগড়া লাগাই যায় সরকারকে কিভাবে গেট আউট করে দিবা এর কি পদ্ধতি এগুলো ব্যাখ্যা দিচ্ছে এগুলো ব্যাখ্যা দিতেন নামাজের ব্যাখ্যা দেন নাই এখানে ব্যাখ্যা দিতেন আল্লাহ বুঝলেন এই সম্পর্ককে আল্লাহ তালা কত কত গুরুত্ব দিয়েছেন যেটা একবার হয়েছে তা শুনবে না এইভাবে দিতেন আল্লাহ কিন্তু আমরা মশলা জানি না কোথায় কোথায় তালাক সব সবগুলো একবারে রাগ হয়ে এইভাবে দেওয়া যায় এদের ফটোয়া নিতে হবে ফতোয়া নিতে এবং যে চায় এই ব্যাপারে আমার লেখা একটা কিতাব আমি আপনাদের ছাত্রটা বলতেছি এই ব্যাপারে বাংলাতে আমার লেখা কিতাব তালাক কখন দেওয়া যায় তালাক তখন দেওয়া যায় মানে দিলে গায়েব হয় বলা তো তালাক দেওয়ার জিনিসটা গোনা করার জিনিসটা বিপদ চাওয়ার জিনিসটা বিপদ আমাদের সাংঘাতিক ক্ষতি হয় সাংঘাতিক জ্বর হলো তো পিতরে যন্ত্রণা না হয়ে গেল এই জ্বর খুঁজলে শুনেন একটু আমার লাগছে জ্বর দিয়ে দেওয়া অথচ তাওয়া যায় চাইবেন সুস্থতা তো জ্বর মনে করে বুঝিয়ে গেল তার পিছনে গোনাগুলি পেয়ে গেল না হয়ে গেল তো বিপদ সাংঘাতিক খুঁজে লাগছে তিনি তাও যায় নেই গুণা সাংঘাতিক উপকারী জিনিস করা যায় নেই হ্যাঁ উপকারী জিনিস একদিনে একশো সুন্দরী মহিলা আছে সামনে বলবে একবারও দেখলেন না একশো ভালোটা দেখল সব পেয়ে গেল গুণা আল্লাহ বানাইছে গুণা করবেন না সামনে আসবে নিজেকে গুণাতে বাঁচাইবেন আল্লাহ ভালোটা দেখল সব দিবেন সবার পড়ানোর জন্য তাকুয়া বাড়ানোর জন্য আল্লাহ গুণা সৃষ্টি করতেন গুণা করার জন্য না তো বিপদের খুব খুঁজছিলাম কিন্তু বিপদ পাওয়া যাবে গুণার অনেক উপকার গুণা করা যাবে হ্যাঁ তালাক একটা জিনিস আছে ব্রিটেনের বড়ি যখন কোন রাস্তা নেই ওই সময়ের জন্য আল্লাহ দিতে আসলে দেওয়া যাবে তালাক দেওয়ার জিনিস তো ইনশা আল্লাহ এই ব্যাপারে বাকি কথা আল্লাহ তৌফিক দিলে কত মানুষ এই স্ত্রীদের ভুল ত্রুটি মাফ করে দিতে ধৈর্য ধারণ করছে আল্লাহ তাদেরকে অলি বানাই অলি বানাই বলা হবে এবং ভুল বোঝাতে যদি হয় ভুল বোঝাও যে হয় তা আল্লাহ তালা পাঁচ পাড়ার দ্বিতীয় পৃষ্ঠার শেষ আয়াতে কি বলেছেন পঞ্চম পাড়ার দ্বিতীয় পৃষ্ঠার সর্বশেষ আয়াত হাফিজি কল করেছে ইনশাআল্লাহ এগুলো আপনি খালি বিল কিনতে চেষ্টা হবে হ্যাঁ? ওগুলো আপনার ঠিকই আছে কিন্তু আল্লাহ জানতে হবে বিধান জানতে হবে ইনশাআল্লাহ পেশ করা হবে আল্লাহ তালা আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন যাতে আমাদের দুনিয়ার কেন্দ্রিকীয় ব্যবসার মতো আরামদায়ক হয়ে واخر دعوانا ان الحمد لله رب العالمين